فسبح باسم ربك العظيم যদি এ নবী নিজে কোনো কথা বানিয়ে আমার কথা বলে চালিয়ে দিত তাহলে আমি তার ডান হাত ধরে ফেলতাম এবং ঘাড়ের রক কেটে দিতাম তোমাদের কেউই আমাকে এ কাজ থেকে বিরত রাখতে পারত না আসলে এটি আল্লাহ লোকদের জন্য একটি নসিহত আমি জানি তোমাদের মধ্য থেকে কিছু সংখ্যক লোক মিথ্যা প্রতিপন্ন করতে থাকবে নিশ্চিতভাবে তা এসব কাফেরদের জন্য অনুতাপ ও আফসোসের কারণ হবে এটি অবশ্যই এক নিশ্চিত সত্য অতএব হে নবী তুমি তোমার মহান রবের পবিত্রতা ঘোষণা করো